নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাজ জাকাত আল্লাহ পাকের নাফারমানি চলে দিনে রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাজ জাকাত আল্লাহ পাকের নাফারমানি চলে দিনে রাত তারাই আবার দাবি করে রাসুল আসে কাত নামাজ নাই রে নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাজ জাকাত আল্লাহ পাকের নাফারমানি চলে দিনে রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাজ জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত দাবি করে বিশ্ববলি ডাকে তাকে খাজা যার দরবারে আল্লাহ নাই রে আছে শুধু গাজা দাবি করে বিশ্ববলি ডাকে তাকে খাজা যার দরবারে আল্লাহ নাই রে আছে শুধু গাজা তাই গাজা খেয়ে নারী পুরুষ করে শুধু নাচ নামাজ নাই রে নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হজ জাকাত আল্লাহ পাকের নাফারমানি চলে দিন রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হজ জাকাত আল্লাহ পাকের নাফারমানি চলে দিন রাত সরল সোজা মানুষগুলি বোকা বানাইয়া পীরের নামে ব্যবসা করে খানকা খুলিয়া সরল সোজা মানুষগুলি বোকা বানাইয়া পীরের নামে ব্যবসা করে খানকা খুলিয়া ইমান ধ্বংসকারী বোরা নাম্বারি ডাকাত নামাজ নাই রে নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হজ জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হজ জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত সময় থাকতে ফিরে এসো ওহে মুসলমান বন্ড পীরের পাল্লায় পরে হারাস নাজিমান সময় থাকতে ফিরে এসো ওহে মুসলমান ভণ্ড পীরের পাল্লায় পরে হারাস নাজিমান সঠিক বীরের কাছে গেলে পাবি রে না জাত নামাজ নাই রে নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাত জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাত জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত তারাই আবার দাবি করে রাসুল আসে কাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাত জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত নামাজ নাই রে নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাত জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত নামাজ নাই রে রোজা নাই রে নাই রে হাত জাকাত আল্লাহ পাকের নাফার মানি চলে দিন রাত পরিবেশনায় পরিবেশনায়